জায়দ ইবনু আসলামা রদিল্লাহ তাল্লাহ্ন কর্তৃক তার পিতা হতে বর্ণিত ওমর রদিল্লাহ তাল্লাহ্ন হুনাইয়াহ নামক তার এক আজাদকৃত গোলামকে সরকারি চারণভূমি তত্ত্বাবধানে নিযুক্ত করেন আর তাকে আদেশ করেন হে হুনাইয়া মুসলিমদের সঙ্গে অত্যন্ত বিনয় থাকবে মাজলুমের বদ্ধ হতে বেঁচে থাকবে কারণ মাজলুমের দোয়া কবুল হয় আর অল্প সংখ্যক উট ও অল্প সংখ্যক বকরির মালিককে এতে প্রবেশ করতে দিবে আর আব্দুর রহমান ইবনু আউফ ও উসমান ইবনু আফফান রদিয়াল্লাহ তাল্লাহ্ন এর পশুর ব্যাপারে সতর্ক থাকবে কেননা যদি তাদের পশুগুলো ধ্বংস হয়ে যায় তবে তারা তাদের কৃষিক্ষেত ও খেজুর বাগানের প্রতি মনোযোগ দিবেন কিন্তু অল্প সংখ্যক উট বকরির মালিকদের পশু ধ্বংস হয়ে গেলে তাদের পরিবার পরিজন নিয়ে আমার নিকট উপস্থিত হবে আর বলবে হে আমিরুল মোমিনিন আপনার পিতা ধ্বংস হোক তখন আমি কি তাদের বঞ্চিত করতে পারব সুতরাং পানি ও ঘাস দেয়া আমার পক্ষে সহজ স্বর্ণরৌপ্য দেয়ার চাইতে আল্লাহর শপথ এসব লোকেরা মনে করবে আমি তাদের প্রতি জুলুম করেছি এটা তাদেরই শহর জাহিলি যুগে তারা এতে যুদ্ধ করেছে ইসলামের যুগে তারা এতে ইসলাম গ্রহণ করেছে সে মহান আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ যেসব ঘোড়ার উপর আমি যোদ্ধাগণকে আল্লাহ রাস্তায় আরোহণ করিয়ে থাকি যদি সেগুলো না হতো তবে আমি তাদের দেশের এক বিঘৎ পরিমাণ জমিও সংরক্ষণ করতাম না